সাধারণ কোনো জায়গায় বক্তব্য হতো আমরা গুরুত্ব দিতাম না বক্তব্যটা হয়েছে সংসদে এবং স্পিকার এটাকে এক্সপান্স করেন নাই এ কারণেই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে একজন মন্ত্রী এমপি যদি এরকম ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় ইসলামের প্রাইমারি জাকিদা তাহলে এদেশের মুসলিমদের অবস্থাটা কি আর বিশেষ করে এগুলো তারা মঞ্চে ময়দানে ব্যাপক প্রচার চালাচ্ছেন এটার দ্বারা মুসলিমদের ইমানের মূলে কুঠারাঘাত করা হচ্ছে সেজন্য এ বিষয়টা আজকে আলোচনায় আনা হয়েছে আমরা প্রমাণ করব যে আমাদের নবী কি আসলেই ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা ধর্ম নিরপেক্ষতা ইসলামে আছে কিনা উনি বলেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ধর্ম নিরপেক্ষ ছিলেন এবং সেভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা এটা প্রমাণ করব যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ইসলামের প্রচার করেছেন কোরআন দিয়ে শাসন করেছেন ওনাদের পরিভাষায় যদি এটাকে ধর্ম নিরপেক্ষতা বলে তাহলে আমরাও বলবো যে আপনারাও কোরআন দিয়ে দেশ শাসন করে তারপরে নিজেদেরকে আল্লাহর নবীর মতো ধর্ম নিরপেক্ষ প্রমাণ করুন আল্লাহর নবী কোরআন দিয়ে শাসন করার পরেও যদি ধর্ম নিরপেক্ষ হন ভালো কথা আপনারাও সেরকম ধর্ম নিরপেক্ষ হন আবার গতকালকে আপনারা দেখেছেন সব মিডিয়ায় প্রচার হয়েছে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চলবে মদিনার সনদ অনুযায়ী এটা খুব ভালো কথা আমার মনে হয় যে ওনাদের মাথায় নাই যে মদিনার সনদে কি ছিল মদিনা সনদের মূল ধারা ছিল মদিনার রাষ্ট্র চলবে ইসলামের আইন অনুযায়ী শরিয়া অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী অন্য অন্য ধর্মের লোকেরা ইসলামী রাষ্ট্রের অধীনে জিজিয়া কর দিয়ে থাকবে এবং তারা ধর্মীয় স্বাধীনতা পাবে মার্শাল্লাহ মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠন করে অমুসলিমদের থেকে জিজিয়া আদায়ের শর্তে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে ভালো কথা এগুলো কিন্তু মনে রাখতে হবে এদের আসলে এই মদিনা সনদে যে কি ছিল সেগুলো জানা নেই আমরা এক একটা করে ধরবো আল্লাহ যেহেতু এই বিষয়টা গতকালকে নয় আলোচনা এগুলো দলিল সহ আমরা আলোচনা করতাম আগামী জুমায় হয়তো আলোচনা করতে পারি ইনশাআল্লাহ আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা একটা কুফুরি মতবাদ আল্লাহর নবীরা আমাদের নবী তো দূরের কথা আল্লাহ তালা যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের ধর্ম ছিল ইসলাম এহুদিয়ত নাসরানিয়ত এহুদি খ্রিস্টান ধর্ম আল্লাহ দেন নাই কোরআনে বরং প্রতিবাদ করেছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই তো ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সবই এখান থেকে উনি তো নিজেই ইহুদি আর খ্রিস্টান ছিলেন না সকলের ধর্ম ছিল ইসলাম সব নবীর ধর্ম ছিল কি কোরআনের সুরায় আল ইমরান তিন নম্বর সুরার উনিশ নম্বর আল্লাহ তালা বলছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি আল্লাহর কাছে অন্য দিন গ্রহণযোগ্যই না তাহলে কি করে আল্লাহর নবী ধর্মনিরপেক্ষ ছিলেন এরপরে আল্লাহ তারা বলছেন সুরায় আল ইমরানের তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আল্লাহ বলছেন ইসলামে দিনান মিনহু অহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ তারা বলছেন অমাইয়াবতাগি গয়ের আল ইসলামের দিন আন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে মুক্তির জন্য পরকালের জন্য বা দুনিয়ার জন্য যাই হোক আবু তাগি যে ব্যক্তি তালাশ করে গায়ের আল ইসলামে ইসলাম ছাড়া দিন আন অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন জীবন বিধান তালাশ করে আল্লাহ তারা কি বলছেন ফালাইয়ুকবালা মিনহু আরবি গ্রামার অনুযায়ী লান আসে যে কখনো গ্রহণযোগ্য হবে না মিনহু তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না অওয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন আর সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা জাহান নামে যাবে ক্ষতিগ্রস্ত হবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা আমাদের আরো এই জন্য আলোচনা করতে হচ্ছে এটা শুধু এই পর্যন্তই না বিস্তারিত আলোচনা আমার দিন ক্যামের সঠিক পদ একটা বই আছে ওই বইয়ের শেষ দিকে পীর মরিদদের চ্যাপ্টারে লেখা আছে এই সবগুলো যে কোন কোন পীর বাংলাদেশে এই কথা প্রথম উত্থাপন করেছে ভাইস ভান্ডারি দেওয়ানবাগি আটরশি এসব পীরদের বইতে পরিষ্কার লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নাই যে যেই ধর্মে আছে ওই ধর্মে বসে আল্লাহকে ডাকলেই সে আল্লাহকে পেয়ে যাবে এজন্য দেখবেন ওনাদের পোস্টারে লেখা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসিতে পারিবেন এটা ভিন্ন বিষয় এদেশে হিন্দু আছে আমাদের কোনো আপত্তি নেই তারা চাকরি থাকুক নিয়ে কিন্তু যখন তাদেরকে বলা হবে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই তাহলে আমাদের এই আয়াতগুলো তালাশ করতে হবে এটা পরিষ্কার মুসলিমদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত হচ্ছে এহুদিদের একটা গোপন সংগঠন আছে মেসন এটা অনেক পুরাতন এখন নতুন আর একটা তৈরি করেছে RAND R A N D RAND এই র্যান্ডের কাজ হচ্ছে শুধুমাত্র গবেষণা করা যে পৃথিবীতে মুসলিমদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যায় এজন্য তারা অনেকগুলো পরামর্শ দিয়েছে আমার দিন কায়েমের সঠিক পথ বইয়ের শুরুর দিকে আছে এটা র্যান্ডের যে পরিকল্পনাগুলো আছে তার মধ্যে একটা পরিকল্পনা হচ্ছে এই মুসলিমদের বিভিন্ন ধর্মীয় পরিভাষাগুলোকে বিতর্কিত করে দাও মুসলিমদের মৌলিক আকিদাগুলোর মধ্যে সন্দেহ এবং সংশয় তৈরি করে দাও তোমরা যদি একদিকে দেখো মোল্লা ওমর মুসলিম যুবকদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করছে আর এক রাস্তায় তৈরি করে দাও মোল্লা বরট লিখে যে তার থেকে মুসলিমদেরকে বিভ্রান্ত তৈরি করে দিবে হচ্ছে না এটা এখন কুফাররা জেহাদের নাম শুনলে কুফাররা আগে বলতো যেটা জঙ্গিবাদ আর এখন এদেশের আলেমরাই প্রচার করছে জেহাদ মানি অথচ জেহাদ কোরআনে আছে কিনা জেহাদ হাদিসে আছে আল্লাহর নবী জেহাদ করেছেন এইভাবে মুসলিম যুবকদের মধ্যেও ইতিমধ্যে এটা করা হয়েছে এই জন্য তাদের আরেকটা প্রশিক্ষণ আরেকটা কাজ আছে এই জন্য ইমামদেরকে প্রশিক্ষণ দাও আপনারা জানেন বাংলাদেশে যে ইমাম প্রশিক্ষণ হয় টাকা দেয় কারা খবর আছে কিছু এর সিংহভাগ টাকা আসে আমেরিকার থেকে আমেরিকার কি এত দায়িত্ব বড়লো যে ইমাম প্রশিক্ষণ দিতে হবে কারণ আছে ইমামদেরকে ওরা জানে ইমামরা যদি জেগে যায় এবং ইসলামের সঠিক জ্ঞান দিতে পারে তাহলে প্রত্যেকটা মসজিদে এরকম একদল যুবক তৈরি হয় তার দেশের অবস্থা কি হবে প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই স্লোগান তৈরি হয়ে যায় সকল বিধান বাতিল করো ওহির বিধান সুপার পাওয়ার এক আল্লাহ যে দুইটা বিষয় আগে চলে গেছে তাহলে এই মুসলিম জাতির নব জাগরণকে স্তব্ধ করা সম্ভব হবে না এই জন্য ইমামদেরকে প্রশিক্ষণ দিয়ে লাগিয়ে দাও যে এরা হাঁস মুরগি পালবে বরিশাল শহরে একটা বড় মসজিদ আছে জামে কসাই মসজিদ এর একজন পেশ ইমাম ছিলেন আবুল কালাম মসজিদের সামনেই তার দোকান আছে এই লোকটা ইমাম প্রশিক্ষণ নিল মাছ কেমনে পালে শিখল মানুষের পায়খানা যদি শুকাইয়া খাওয়ান যায় মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা শিখলো উনি চিন্তা করেন মাশাল্লাহ পায়খানা তো মসজিদের টাঙ্কিতে বেশি আছে শুকাবার জন্য মসজিদের ছাদ আছে উনি গোপনে এই কাম করাইলো মৌসুল্লিরা যখন টের পাইল যে মসজিদের ছাদ ইমাম সাহেব পায়খানা শুকাচ্ছে এরপর ইমাম সাহেব মারে নাই বাকি সবই করেছে আমার এই লেকচার তো তার কাছেও যাবে তাই না এটা রেডিও রেডিও ভিডিও হচ্ছে ইন্টারনেটে চলতেছে এখন ইন্টারনেট রেডিওতে এখন চলতেছে সারা দুনিয়াতে হয়তো উনিও শুনতেছেন কাজে এটা মিথ্যা কিছু নাই বরিশালের লোক এখানে অনেক আছে এটা সবাই জানে এই লোকের চাকরি গেল কেন খুঁজবান যাই হোক বলছিলাম কি ইমামদেরকে এইগুলো শিখি আমার ওনার সমালোচনার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ওনার তো আমি দোষ দিই না কারণ উনি তো যেটা শিখছেন সেটা বাস্তবায়ন করছেন বিষয় হচ্ছে এই আমার উদ্দেশ্য বলার উদ্দেশ্য এই যে ইমামদেরকে উচিত ছিল ইমামরা কিভাবে যোগ্য ইমাম হবে কোরআন হাদিসের পূর্ণ এলেম দেওয়া ইসলামের স্বরাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতি কি ইসলামের অর্থনীতি কি ইসলামের রাষ্ট্রনীতি কি ইসলামের আইন আদালত কেমনে চলবে এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া উচিত ছিল ইমামদেরকে ইমামরা নেতা তা শিক্ষা না দিয়ে ইমামদেরকে হাঁস মুরগি পালন শিখিয়ে দাও ভালো কথা এগুলো সামাজিক কাজ এইগুলো করার জন্য দেশে যুবক আছেন আরো এই দেশের লক্ষ লক্ষ যুবক বেকার সেই যুবকদেরকে ধরে শেখাবে এগুলো আমাদের আপত্তি নাই ইমামরা তো লিডার তারা দেশ চালাবে তাদেরকে ওটা শিক্ষা দাও না এটা শিক্ষা দেওয়া হচ্ছে না এর থেকে দূরে সরাবার জন্য প্রোগ্রাম করে নেওয়া হচ্ছে এবং আমি এগুলোর উপর আলোচনা আজকে করছি না ইনশাল্লাহ পরবর্তী আমি এগুলোর উপর আলোচনা করবো ইনশাল্লাহ এরাই এগুলোই প্রচার করছে যে ইসলাম ধর্ম নিরপেক্ষ কিছু আয়াত জোগাড় করেছে এরা এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের নবী তো দূরের কথা কোন নবীরাই ধর্মনিরপেক্ষ ছিলেন পরকালে মুক্তির জন্য ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য আসুন এক এক করে ইব্রাহিম আলাই ইসলাম এই মুসলিম উম্মার একজন জাতির পিতা কোরআন বলছে উনিও ছিলেন মুসলিম কি ছিলেন সুরায়ে হজ বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আদাল্লাহ বলছেন আবিকুম মুসলিমিন এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম কি নাম রেখেছেন আমাদের পরিচয় কি আমরা মুসলিম আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন কেউ চিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি কেউ মুজাদ্দিদি এইরকম ভাবে ভাগ করা হয়েছে অথচ আমাদের একটাই পরিচয় আমাদের পরিচয় কি মুসলিম কুমুল আমাদের যেমন আমাদের বাপ ছোটবেলা নাম রাখে না আল্লাহ বলছেন তোমাদের বাপ হচ্ছে ইব্রাহিম কে এই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম কি নাম রেখেছেন এখন কি বাপের নাম রাখা যেটা আল্লাহ যারা মনোনীত করেছেন ওই নামে নিজেদের পরিচয় দিব না মন করা নামে দিব আল্লাহ নবীর সাহাবিরা কেউ চিস্তি ছিলেন কেউ কাদেরি ছিলেন কেউ নকশাবন্দি ছিলেন কেউ মুজাদ্দিদি ছিলেন না এগুলো ছিলেন না মুসলিম এরপরে আল্লাহ বলছেন মুসলিম পরিচয় দিতে দেওয়ার জন্য হুকুম করেছেন আসুন কোরআনে আল্লাহ সুবাহান তারা বলছেন সুরায় ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আল্লাহ বলছেন অমান আহসানু কওলা মিম্মাং দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কওলান ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে দাআ ইলাল্লাহি যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আমরা দাওয়াত দেব কার দিকে না কোনো পীরের তরিকার দিকে না কোনো ব্যক্তির দিকে খবরদার আমি আপনাদেরকেও সাবধান করি আপনারা জসিমউদ্দিন রহমানের দিকে দাওয়াত দিবেন না দাওয়াত দিবেন কার দিকে এটা পরিষ্কার তাহলে তো আমরা সে আরেকটা বিকল্প বীর তৈরি হইলাম আমরা দাওয়াত দেব কার দিকে এই জন্য আপনাদের দলিল দিচ্ছি যাতে করে আপনারা আমার দিকে দলিল হাওয়ালা করা দরকার নাই আপনার হাতে কোরআন আয়াত আছে আপনি বলবেন যে কোরআনে আছে এটা হাদিসে আছে জসিমউদ্দিন রহমানি বলেছেন এই কথাটা ভুলে যান কে বলেছেন আল্লাহ বলেছেন জসিমউদ্দিন রহমানির নাম আপনার মুখে আনাই দরকার নাই আপনাদের কাছে দলিল সবাই জন্য দেওয়া হচ্ছে যাতে করে দলিল হিসেবে আপনি কি করতে পারেন দাওয়া দিতে পারেন আল্লাহ বলছেন ওমান আহসান কওলাম মিম্মাং দা ইলাল্লাহ দাওয়াত দিবে কার দিকে ওয়া আমিলা সালিহান এবং নিজে ন্যাকামল করে আমল করতে হবে অকল ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন এই পরিচয় দিতে হবে আমাকে যারা দায়ী তারাও পরিচয় দেবে কি মুসলিম এই জন্য কোরআনে আর কি বোঝান কোরআন আল্লাহ তারা একটা ছুটে গেছে আল্লাহ তালা আর একটা বলেছেন যে সব নবীরাই ছিল মুসলিম কোরআনে আছে আল্লাহ তালা বলছেন অবশ্য বিহা ইয়াকুব ইব্রাহিম ও ইয়াকুব ইব্রাহিম আলাই এবং ইয়াকুব নিজের সন্তানদেরকে ওসিয়াত করছেন কি ওসিয়াত করছেন ইয়া বানিয়া হে আমার প্রিয় বৎস আমার আদরের সন্তানরা শুনো নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য মনোনীত করেছেন নির্বাচিত করেছেন একটা দিন সেই দিনটা কি সুতরাং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম তবে মুসলিম অবস্থায় কি অবস্থায় মরতে হবে না আর কোন পরিচয় আছে মরতে হবে কি পরিচয় নিয়ে মুসলিম না হানাফি না সাফি না মালিকি না তিস্তি না কাদেরি না নকশাবন্দি না অন্য কোন ফিরকা না আলে হাদিস কোনো নাই আমাদের পরিচয় কি বাস এই পর্যন্ত কেউ বক্তব্য দিয়েছে হানাফি মরতে হবে কেউ বলে চিস্তি কাদিনী নকশাবাদী মরতে হবে কেউ বললো আহালে হাদিস হয়ে মরতে হবে আল্লাহ বলছেন কি হয়ে মরতে আল্লাহটা মানবো না কোনো ব্যক্তিত্ব মানবো আল্লাহ বলেছেন অমান আহসান কি আছে ওয়ালা না ফালা না ইল্লা ওয়া খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুস্তি অবস্থা ছাড়া মানে ধর্ম নিরপেক্ষ মরো না মরতে কি হয়ে না ধর্ম নিরপেক্ষ হ্যাঁ এরপর আল্লাহ তালা আর একটা বলছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো দুই নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে আর তোমরা মৃত্যুবরণ করো না খবরদার মরো না ইল্লাওয়াং তুম মুসলিমুন তবে কি অবস্থায় মুসলিম হওয়া ছাড়া মরে যেও না মুসলিম হওয়া ছাড়া মুসলিম হওয়া ছাড়া মরবা মরার পর থেকে ফেরেস তারা গুতন শুরু করবে মরতে হবে কি অবস্থায় না ধর্ম নিরপেক্ষ অবস্থায় তাহলে যারা ধর্ম নিরপেক্ষ অবস্থায় মরল এরা যেহেতু হিন্দু না হিন্দু হলে বলতাম হিন্দু তরিকায় থেকে পোড়াইয়া ফেলাও ওরা খ্রিস্টান না খ্রিস্টান হলে বলতাম খ্রিস্টানদের তরিকা অনুযায়ী ওদেরকে কবর দাও ওরা বৌদ্ধ না তাহলে বলতাম বৌদ্ধ ধর্ম অনুযায়ী ওদেরকে কবর দাও ওরা মুসলিম না তাহলে বলতাম মুসলিম অবস্থায় এদেরকে কবর দাও ওরা ধর্ম নিরপেক্ষ সুতরাং ওরা যদি মারা যায় ওরা যে অবস্থায় মরেছে সে অবস্থা ওখানে রেখে দাও এরপরে কাক কুকুর ইঁদুর বাদর এসেদেরকে কুড়ি করে খেয়ে শেষ করে দেবে আপনি কেন এই লোককে মরা পরে জানাজা পড়ছেন কেন এই লোকটা কবর দিচ্ছেন সে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ওদের জন্য দোয়া করা দায় আছে নাকি আসতেছে একটু সামনে কোরআন বলছে মরার পরেই যখন প্রশ্ন উত্তর শুরু হবে তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফেরেস তারা তিনটা প্রশ্ন করবেন তার মধ্যে একটা হবে অমা দিন ওকা বলো তোমার দিন কি কি দিন নিয়ে এসেছ তোমার দিন ছিল কি সে কি বলবে উত্তর আসতে হবে দিন আর ইসলাম আমার দিন ছিল কি না ধর্ম নিরপেক্ষ এই সময় যদি ধর্ম নিরপেক্ষ বলে উত্তর দেওয়ার অবস্থা কি হবে এটা পরিষ্কার হতে হবে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে রাখা হলে পরে তিনটে প্রশ্ন একটা প্রশ্ন মা দিন তোমার দিন কি ছিল কি বলতে হবে দিন আল ইসলাম আমার দিন কি এখন বলে কবরে গিয়ে বলবো আগে ধর্মের কেবরে বলতে পারবে হাদিসে বলা আছে ইন্নাকুম তামুতুনা কামা না নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে সে অবস্থায় যে অবস্থায় তোমরা জীবন যাপন করেছো আর জীবন যাপন করেছো যে অবস্থায় আর যে অবস্থায় জীবন মৃত্যুবরণ করেছো সে অবস্থায় হাসর উঠবে তাহলে জীবন যাপন যেরকম মৃত্যু হবে সেরকম আর মৃত্যু হবে যেরকম হাসর উঠবে তাহলে যারা দুনিয়ায় যারা ধর্ম নিরপেক্ষ তাদের মৃত্যু হবে কি অবস্থায় হাসর উঠবে কি অবস্থায় তাহলে কি অবস্থা হবে দেশ এরপরে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আর একটা রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষের কিছু বিভ্রান্ত অংশ ছাড়া আর জিনদের কিছু গোমরা অংশ ছাড়া আল্লাহর যত মাখলুক সব মুসলিম আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাকার কিছু বাংলা বিভাগের কয়েকটা নাস্তিক ছাড়া বাকি সবাই কি দলিল না কোরআন থেকে কুত্ত মুসলিম শুকর মুসলিম ঈদ উল বাদর সব কি আমি দলিল পেশ করবো ইনশাআল্লাহ কারণ চন্দ্র সূর্য মুসলিম হুকুম মানে কার ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আর যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তার নাম কি তাহলে যে আল্লাহর হুকুম মানে তার নাম কি আর যে মানে না তার নাম কি হতে পারে মুসলিম হতে পারে না আল্লাহ তালা কোরআনের সুরা আল ইমরান তিন নম্বর সুরার তিরাশি নম্বর আল্লাহ বলছেন মানুষের মধ্যে একদল বিভ্রান্ত মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করছে আসলামা ওয়ালাহু আসলামা অথচ লাহু আসলামা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে কে মানফিস মানফিল আরদ যা কিছু আছে সাত আসমানে এবং জমিনে তো আউকারহা স্বেচ্ছায় এবং অনিচ্ছায় সবগুলোই মুসলিম হয়ে গেছে আল্লাহ বলেন সব কি হয়ে গেছে সব বলতে কেউ বাকি আছে আসমানে এবং জমিনে যা কিছু সবগুলো কি চন্দ্র সূর্য কি সুরাই আসিনা আয়াত আছে আল্লাহ বলছেন অশামসু তাজরিল মুস্তাকাররিল্লাহা আল্লাহ তারা বলছেন যে মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী আল্লাহ তালা সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন সূর্য আল্লাহর হুকুম মেনে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলতে থাকে মহাবিজ্ঞানী কেন বললেন কারণ সূর্যরা কতটুকু উপর দিয়ে গেলে পৃথিবীতে আলোটা ঠিকমতো আসবে গরমটা সহনীয় পর্যায়ে থাকবে এর চেয়ে উপর দিয়ে গেলে বরফ হয়ে যাবে নিচে দিয়ে গেলে গরম হয়ে যাবে এরপরেও তো দেখেন না যে টাঙ্কির পানি পর্যন্ত গরম হয়ে যায় এখন আর একটু নিচে আসলে অবস্থাটা কি হতো এই জন্য আল্লাহ বলছেন আজিজুল আলিম মহাবিজ্ঞানী এবং মহাপরাক্রমশালী কেন এটা আসলো কেন আজিজ কেন আসলো দেখেন কোরআনে আল্লাহর এক এক জায়গায় এক একটা নাম ব্যবহার করেছে সিফাতি নাম যেখানে যে নামটা প্রয়োজন সেখানে ওইটাই ব্যবহার করা হয়েছে এই বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করতে শক্তি দরকার আছে কিনা আল্লাহ পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা বাইরে যাওয়ার কোন ক্ষমতা নেই আল্লাহ তারা বলছেন অশামসুত্তাজিরিল মুস্তাকারিল্লাহ সূর্য তার জন্য নির্দিষ্ট যে রাস্তা রয়েছে সেই নির্দিষ্ট রাস্তা পর দিয়ে চলতে থাকে এখানে সে কোনো ব্যতিক্রম করে না এরপরে বলছেন অলকামার কাদ্দার না মানাজিল আর আমি চন্দ্রের জন্য নির্ধারণ করেছি অনেকগুলো মঞ্জিল মঞ্জিল মানে এক একদিন এক এক রাস্তা দিয়েছে চলে হাত্তা অর্জুনিল কাদিম এমনকি সে ওইভাবে চলতে চলতে এক সময় শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় দেখেন আরবরা তো খেজুরের ডাল চিনে এই জন্য ওদেরকে খেজুরের শুকনা ডাল দিয়ে উদাহরণ দিয়েছেন যথার্থই উদাহরণ চাঁদ একসময় এমন চিকন হয়ে যায় কিরকম দেখা যায় শুকনো খেজুরের ডালের মতো দেখা যায় এরপর আল্লাহ বলছেন লাশামসিয়াম বাগি লাহাং তুদ্রিকাল কামার ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার অকুল্লুম ফি ফালাকিন সূর্যের ক্ষমতা নাই দিনকে ধরার আর রাতের ক্ষমতা নাই দিন সূর্যের ক্ষমতা নাই কামার সূর্যের ক্ষমতা নাই চাঁদকে ধরার নাহার আর দিনের ক্ষমতা নাই রাতকে অতিক্রম করার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ কক্ষপথে চলছে কার হুকুম মেনে আল্লাহু আসলামা সে এক আল্লাহর হুকুম মেনে তার কাছে আত্মসমর্পণকে মুসলিম হয়ে গেছে শুধু মুসলিম না মানুষের একটা অংশ আর মুসলিম হয়ে অজিফা পীরের আল্লাহ বলছেন আল্লাহর মাকলুক এই মানুষগুলো ছাড়া আর জিনগুলো ছাড়া অন্য সমস্ত মাখলুক তসবি করে কার আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহু ওয়াল আরদু ওয়া মান সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তুসাব্বিহু লাহু ওই এক আল্লাহর তাসবিহ করে কার তাসবিহ করে তাহলে আমরা তো বুঝি না আল্লাহ দেখেন কি কোরআন আমাদের দিয়েছেন এই উত্তরটাও দিয়েছেন কেন বুঝো না আল্লাহ বলছেন ওয়াইমিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম এমন কোন বস্তু নেই এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তাসবিহ করে না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না তুমি ভোর রাতে উঠে মোরগের আওয়াজ শুনো কুকুরাতুর আসলে সে বলছে সুব্বোহন কুদ্দোসন তুমি পাখির আওয়াজ শুনে বলছো কুহু কুহু মূলত সে বলছে আল্লাহু আল্লাহ এটা আল্লাহ বলছিল মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি এমন কোন বস্তু নেই এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তসবি করে না কিন্তু তোমরা ওদের তসবি বুঝো না তসবি করে কার তাহলে বললাম যে মানুষের একটা বিভ্রান্ত অংশ আর জিনদের একটা বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সবগুলো তসবি পরে কার আল্লাহর তসবি পরে এ কারণে মানুষ এবং জিনদের কিছু অংশ এরা বাদে বাকি সবাই মুসলিম সবই সবাই কি কেউ নিরপেক্ষ না এরপরে আসুন যদি কেউ অমুসলিম অবস্থায় কোনো বড় বড় ন্যাক আমল করে গ্রহণযোগ্য হবে কিনা দেখেন কোরআনের স্পষ্ট আয়াত সুরায় নূর চব্বিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আল্লাহ বলছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا আল্লাহ তারা বলছেন আল্লাদিনা কাফারু নিশ্চয় যারা কাফের তারা অনেক ভালো কাজ করে না অনেক কুফার রাস্তাঘাট করে এটার দ্বারা পরকালে এসে বিনিময় কি এটা ভিন্ন বিষয় একটা ভালো কাফের যে দান খয়রাত করে অন্যায় করে না আর একটা খারাপ কাফের যে এগুলো করে না এই দুইটার মধ্যে পার্থক্য হবে আজাব হালকা হবে যেমন আবু তালেব আবু তালেব ন্যাকামল করেছে অনেক ভালো কাজ করেছে এই কারণে তার আজাব হালকা হয়েছে কিন্তু পরকালে মুক্তি পাবে এটা ক্লিয়ার রাখতে আকিদের বিষয় ইসলাম গ্রহণ করা ছাড়া যত ন্যাক আমল করুক পরকালে মুক্তি পাওয়া যাবে না কাজে এই যে পীর অমুক তমুক বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই আল্লাহ কি বলছেন কাফারু আমালুহুম নিশ্চয় যারা কুফুরি করেছে কাফের হয়েছে আমাল হুম তাদের যত আমল আছে সব আমলগুলো কাসারাবিন মরুভূমির মরিচিকার মতো মরিচিকার মতো মরিচিকা কি মরিচিকা পিস ধারা রাস্তায় দূরের থেকে তাকাইলে কি দেখা যায় পানি থই থই করছে গেলে কি পানি পাওয়া যায় মরুভূমিতে এরকমই দূরের থেকে তাকাইলে মনে হয় ওই পাহাড়ের পাশে পানি থই থই করছে দৌড় দিয়ে লোকটা গেল পানি খাওয়ার জন্য গিয়ে দেখে কি আল্লাহ কি সুন্দর করে বলছেন নিশ্চয় যারা কাফের তাদের যত আমল আছে সবগুলো কাসারাবিন মরুভূমির মরিচিকার মতো ইয়াহসাবহু মা যা ব্যক্তি পানি মনে করে দৌড় দিয়েছে হাত্তা ইদা যখন সেখানে গেল পানি মনে করে গিয়ে সে কিছুই পায় নাই পানি পাওয়া যায় নাকি এই আল্লাহর এই আয়াতটাকে আপনি গবেষণা করলে কি বুঝতেছেন ইসলাম গ্রহণ করা ছাড়া পরকালে যদি কোনো মুক্তির আশা করা যায় তাহলে আয়াতের অর্থ কি এজন্যই একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন এ সময় অমর বিন খত্তাব রাজি আল্লাহ তালানহু একটা তাওরাতের খণ্ড নিয়ে আসলেন আর বলছেন ইয়া রসুল আল্লাহ ইন্না নাসমাউমিন ইহুদ আহাদিস আমরা এহুদিদের থেকে অনেকগুলো সুন্দর সুন্দর কথা শুনি তো জীব না যা আমাদের কাছে খুব আশ্চর্যজনক এবং খুব মজাদায়ক মনে হয় ভালো লাগে কানের ব্যায়াম হয় কারণ এই যে সুফিদের বানানো কাহিনী শুনতে ভালো লাগে না অমক বুজুর্গ আকাশ দিয়ে উড়ে গেছে অমক বুজুর্গ পানিতে ভেসেছেন অমক বুজুর্গ হজ করতে দেখে কাবা নাই দায় পড়ে গেলেন আল্লাহ তোমার কাবা কই গেল কয়েক আবার চলে গেছে রাবে বস্রীকে আনার জন্য ভার আল্লাহ মানুষ বলে দিল চিন্তা করলো না যে আল্লাহর নবী চোদ্দশো সাহাবি নিয়ে মদিনার থেকে ওমরা করার জন্য মক্কার কাছে হুদাইবিয়া পর্যন্ত আসলেন মক্কার লোকেরা বাধা দিল আল্লাহর নবীর সাথে চুক্তি হলো হুদাইবিয়ার সন্ধি হলো ফেরত যেতে হলো ঢুকতে পারল না মক্কায় ওই দিন কাবা গিয়েছিল নবীর জন্য কাবা গেল না চোদ্দশো সাহাবা একরামের জন্য কাবা গেল না রাবে শ্রী হজ করতে গেছে তার জন্য কাবা চলে গেছে ওনারা নিজেরা তো পালকিতে চড়ে যেন খাজা বাবার পালকি মনে কাবাটাও পালকি মনে করছে কাবার দিকে বেড়ে সবসময় নামাজ চলে না অনেকের এই আমার বক্তব্য শুনে এখন আবার ব্যাখ্যা করা শুরু করেছে কয় যে আসল কাবা যায় নাই ছায়া কাবা গিয়েছিল মাশাল্লাহ আগেরটা বোধহয় ভুলে গেছে বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন বাবু বাজারে যাবি না দোকানে যাবি দোকানে যাবো বুড়াই বলেন দোকানে যাবি না বাজারে যাবি বাজারে যাব তার মানে কি আগেরটা ভুলে গেছে ও শেষে যেটা শুনে ওইটা মনে রাখে এরাও বলল সায়া কাবা গেছে আগে যে বলল যে এব্রাহিম আধাম মক্কায় গিয়ে কাবা খুঁজে পায় নাই তো সায়া কাবা গেলে কাবা খুঁজে পাবে না কেন আবার আর রাবেয়া বসরি হাসান বসরি পলাবলি খেলাচ্ছে হাসান বসরি পুরা দুনিয়ার কোথাও খুঁজে পায় নাই রাবে মুসলিকে পরে যখন দেখা হলো বলে আপনি তুই কইছিলি কয় তুমি কেমনে পাইবা আমি তো আল্লাহর আরসের পায়ার তলিকে পলাইছিলাম আল্লাহর নবী যখন আজে গেলেন গুলো পড়বেন বোখারি মুসলিম সাদিসের যতগুলো কিতাব আছে সব কিতাবে আছে মেয়েরাজের হাদিস প্রথম আসমানে গেলেন জিব্রাহিম সাথে আছে জিজ্ঞেস তো কে তুমি জিব্রাহিম তোমার সঙ্গে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাকা হয়েছে হ্যাঁ ডাকা হয়েছে মার হাবা দরজা খোলা হলো এইরকম প্রত্যেকটা আসমানের দরজা খোলা হলো আর এখানে রাবে অবশ্যই লাভ দিয়ে সাত আসমানের উপরে গিয়ে আরো তলে পায়ে হাতে পলাই গেছে কোনো একটা দরজা খোলার প্রয়োজন হলো না তো এরকম মজার কাহিনী দিনে শুনেই তো খ্রিস্টান শুনেই তো অমর বিন খত্তাব এরকম কিছু নিয়ে আসতে বলো খুব মজা লাগে কিছু লিখে রাখি এই বলে পড়া শুরু করলেন আল্লাহ নবী সাল্লাহ অবস্থা কি উনি আর খেয়াল করেন নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলছেন সাকেলাত কাস্তাওয়াকিরে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস তুই কি লক্ষ্য করছো না আল্লাহ নবীর চেহারার কি অবস্থা তাকাইলো তাকাই দেখে যে নবীর চেহারা লাল হয়ে গেছে রাগে আর ক্ষোভে সঙ্গে সঙ্গে তবা করে তিরমিজি হাদিস নাম্বার দেওয়া আছে সঙ্গে সঙ্গে তবা কল রবি তুমিল্লাহ রব্বা নবীর ইসলামের দিন আন হবে মোহাম্মদ সাল্লাহ নবী আমার রসুলা নিজের ইসলাম ইসলামটাকে নবায়ন করলেন এরপরে বললেন আল্লাহ নাউজুবিন গজাবিল্লাহ গজাব রসুলি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের রাগ থেকে আমি আল্লাহ কাছে পানা চাই তবা করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তারপরে কি বলছেন শুনুন বলছেন অমর তুমি আমার কাছে তাও রাতের খণ্ড এনেছ জেনে রাখো এই তাওরাত যার উপর নাজিল হয়েছিল সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো ওয়াদারাকা নবুয়াতি এবং আমার নবুয়াত কাল পেত মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার উম্মত হয়ে আমার আনুগত্য করা ছাড়া মুসা নবী একজন ইমা নবী মানে ইসরায়েলের পঁচিশ জন নবীর কথা কোনো তার মধ্যে একজনও নেই তাওরাতের মতো কিতাব যার নাজর হয়েছে তার নাম ধরে আমাদের নবী বলছেন আজ যদি মুসা নবী নিজে জীবিত থাকতো ওয়াদরাকা নবুয়াতি আমার নবুয়াত কাল পেত মা ওয়াসিয়াহু ইল্লা ভাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে আমার মুক্তি পরকালে মুক্তি পেত না আমার আনুগত্য করা এরপরে আর কোন দলিলের প্রয়োজন আছে এখন কোন পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই তাহলে তারটা মানবো না আল্লাহ নবীরটা মানবো আল্লাহ নবী ধর্মনিরপেক্ষ ছিলেন শুধু এ পর্যন্তই না এই রকম লোকেরা যখন মারা যাবে এদের জন্য দোয়া করাও যায় নেই আপনারা জানাজা পড়তে যান খবরদার খেয়াল রাখবেন এই লোকগুলোর কিসের জানাজা কোরআন পড়েন আবু তালেব আল্লাহ নবীর আপন চাচা সারা জীবন নবীর পক্ষে কাজ করেছেন যেদিন আল্লাহর নবী মক্কার লোকদেরকে জড়ো করলেন আল্লাহর নবী প্রথমে তো তিন বছর গোপনে জবাব দিয়েছেন এরপরে আল্লাহর হুকুম হলো ফাস্তা হবে মা তোমার আমার কিতাবুল ইমানে দলিল সব বিস্তারিত লিখে দিয়েছে সেই দিনের ঘটনা আল্লাহর নবী ওদেরকে জমা করলেন হে নবী আপনি আপনার উপরে যা হুকুম হয়েছে তা প্রকাশ্যে বলুন আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া সবাহা সকালবেলার ডাক এই ডাকটা দেওয়া হতো মূলত দুশ্মনদের হামলা থেকে বাঁচার জন্য দূরের থেকে যদি দুশ্মন দেখত সকালবেলা দেখে হুকুম দিত যে চলে আসো মোকাবেলা করতে হবে আল্লাহ নবী এই সুযোগটা নিলেন ডাক নিয়ে আসো আসবাহা ওরা মনে করলো কোনো বড় শত্রু আক্রমণ কারণ ডাকটা যেমন তেমন লোকে না মোহাম্মদের ডাক যেই মোহাম্মদ এই চল্লিশ বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই প্রতারণা করে না ধোকা দেয় না এই জন্য ডাক শুনে নেতারা সব চলে আসতো আবু জাহেল আবুল আবতবা সাইবা মক্কার যতগুলো পন্ডিত সব আদিন আর রাহিকুল মাকতুমে বিস্তারিত আছে আমার বৈত দেওয়া আছে যে নিজে আসতে পারে না সে তার পক্ষ থেকে আর একজনকে চাঁদা দিয়ে পাঠাইল আল্লাহ নবী জিজ্ঞেস করেন ও মক্কার নেতারা আজকে যদি আমি বলি এই পাহাড়ের অপার প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে তসমাস করে দিবে তোমার মানবা কি মক্কার নেতারা সব বলো আরে মানবো না কেন মা জর্রব না কে ইল্লা সাদেকান আমরা তো আপনার থেকে সত্য কথা তার কোনো মিথ্যা কথা শুনি নাই জীবনে মিথ্যা কথা বলেন নাই বিশ্বাস করবো অবশ্যই এবার আল্লাহ আর একটা ভূমিকা দিলেন হে আমার মত কারণে তারা শুনো লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই একটা বাক্য একটা কথা মেনে নাও তামলে কোন আবেহার আরব একটা কথার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে অর্থাৎ আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে সব তোমার আনুগত্য করবে আও তোয়ার দিবিহাল জিজিয়া যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা নেতারা এখনো খুশি একটা কথা মানলে গোটা আরবের নেতৃত্ব মধ্যে হাতে আসবে গোটা দুনিয়ার মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে তাড়াতাড়ি বলো আর সহ্য হচ্ছে না জলদি বলো কি সেই কথাটা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখবেন যে কি অবস্থা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইয়া ইউহান্নাস ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা সেই একটা কথা আর কিছু না তা হচ্ছে সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে গেল তাব্বাল্লাকা সায়ের আলী অম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলী হাদা জমা না তুমি আমাদের এজন্য জমা করেছ আর একজন দাঁড়িয়ে বলল আজ আল আলে হাতা ইলাহ ওয়াহিদা সুরায় সাদের পাঁচ নম্বর আয়াত আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা এ কি বলে সমস্ত আলেহাগুলোকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক সবকিছু হয় এক আল্লাহ সবকিছু করে এক আল্লাহর ক্ষমতা এক আল্লাহর আইন মানতে হবে কি বলে সমস্ত হাদা সাইন ওজাব এটা আশ্চর্য কথা বোঝা গেল তাওহিদ ভুলছে তো ভুলছে মনে করায় দেওয়ার পরও আশ্চর্য কথা মনে করছে যেরকম এই জাতির অবস্থা এই আমাদের জাতিকেও যখন আমরা তাওহিদের কথা বলি কয় যে জসিমুদ্দিনও গুমর হয়ে গেছে এত ভোলা ভুলেছে কারণ এদের মধ্যে পীর বুজুর্গ মক্কার কুফাদের মনের মধ্যে যেরকম দেবদেবীর মহাব্বত ঢুকে গিয়েছিল ঠিক এরকম এই জাতির মধ্যে পীর মহাব্বত ঢুকে গেছে দেশকম এতটুকু দেখেন মূর্তিগুলো ছিল মাটির উপরে আর পীরগুলো গেছে কোথায় মাটির নিচে নতুন উদ্দেশ্য কি কোরআন বলছে মক্কার লোকেরা কেন মূর্তি পূজা করতো কোরআন পড়বেন কোরআন পরিষ্কার করে দিয়েছে মা না আবুদু হুম জুলফা আমরা এই দেব দেবী আর এই মূর্তির পূজা করি না অন্য কোনো উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য জুলফা এই দেব দেবী আর মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে পীরের কেউ একই কথা বলে না পীরের মুরিদা বলে যাদের কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে সেই উকিল পীর কোরআনে প্রতিবাদ করেছে যে মুশ্রিকরা এটি বিশ্বাস করতো কোরআন বলছে হাউলাই সুফাহাউনা ইন্দাল্লাহ এই দেবদেবী মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী ব্যাপারটা পরিষ্কার এই লোকগুলো কত জঘন্য আল্লাহকে তুলনা করে কার সাথে জজের সাথে জজ নিজেও যদি চোখে দেখে তাও তারা ওই চোখে দেখাতে বিচার করতে পারবে সাক্ষী প্রমাণ উকিল লাগাও সাক্ষী জেলা করো তারপর বিচার করবে জজ বাস্তব ঘটনা জানে না দুই পক্ষের উকিল লাগাইয়া তারপরে আইনের ফাঁক ফুদে বাস্তবতা জানার চেষ্টা করে আল্লাহকে কি জানাবে এরা আবার বলে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ লাগে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পীরদের সুপারিশ লাগে প্রধানমন্ত্রীর কাছে পেলে হলে সুপারিশটাকে কার যে প্রধানমন্ত্রী যাকে চিনে না কোন দল করে কার দল করে তার জন্য সুপারিশ লাগে যে মন্ত্রী চিনে তার সুপারিশ লাগে আর প্রধানমন্ত্রীর আপন জন ছেলে মেয়ে নাতি বুতি যদি কিছু চায় তার কাছে তার দলের লোক তাকে চায় সুপারিশ লাগবে কারো আল্লাহ তালা কি এর চোখ গেল আল্লাহ তালা সবাইকে চিনেন না আল্লাহ কাছে চাইতে হলে কি কারো কোনো সুপারিশ লাগবে নাকি কি আজীব অবস্থা লিখেছে দেখছে যে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয়ের পর আল্লাহ মাফ করে দেন না অথচ কোরআনে কি বলা আছে স্পষ্ট মাইয়া আমাল সুয়ান আও ইয়াজলিম ইয়াজিদুল্লাহ রহিমা যে ব্যক্তি অন্যায় করলো গুনাহ করলো আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের জুলুম করে অত্যাচার করলো সীমা লঙ্ঘন করেছে সুম্মা ইস্তাগফিরুল্লাহ অতপর সে আল্লাহর কাছে পানা চায় রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে যাই হোক আল্লাহ নবী ঘোষণা করলেন মত কে লোকেরা খেপে গেল নবীর মসজিদ বন্ধ হয়ে গেল এরপরে নেতারা গেল আবু তালেবের কাছে আবু তালেব তোমার ভাতিজাকে বলো কি চায় সে যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পড়িয়ে দেব যদি ধনী হতে চায় তাহলে চাঁদা করে বড় বড় ব্যবসায়ীরা আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ব্যবসায় বানিয়ে দেব সুন্দরী নারী বিয়ে করতে চাই আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে করাই দেব একটা শর্ত এই দায় ধার দেওয়া তার দেওয়া যাবে না আবু তালেব গিয়ে ভাতিজার পাশে বসলেন মোহাম্মদ সাল্লাহাম তুমি জানো এই লোকগুলো কারা কি এদের ক্ষমতা তুমি জানো এই লোকগুলো তোমাকে প্রস্তাব করছে যা চাও তা হবে কিন্তু একটা শর্ত লাইল হাইলা দাওয়াত দেওয়া যাবে আল্লাহর নবী সেদিন বললেন চাচা জন্মের আগে আব্বাকে হারিয়েছি জন্মের পরে কয়েকদিন ছিলাম দাদার কাছে তার হয়ে আট বছর থেকে তুমি লালন পালন করেছো নিজের সন্তানের চেয়ে বেশি আদর করেছো কোনদিন তোমার হুকুম অমান্য করি নাই কিন্তু জেনে রাখো ওরা এইগুলো না যদি আসমানের চাঁদ আমার এক হাতে তুলে দেয় আর আসমানের সূর্য আর এক হাতে তুলে দেয় একটা মুহূর্তের জন্য আমি লাইল হাত দাওয়াত বন্ধ করতে পারবো না আবু তালে বুঝলো বিষয়টার অবস্থা কি হবে এখন পরিস্থিতি কোন দিকে যাবে জানতে বুঝতে পারলো নিজের কমের কাছে গেল বনু হাসেম বনু মোত্তালেবের কাছে বলো দেখো তোমরা ইসলাম গ্রহণ করো আর নাই করো মোহাম্মদ আমার ভাতিজা আমাদের বংশের লোক তাকে ওরা মেরে ফেলবে তাকে রক্ষা করার জন্য বংশের কারণে কে তৈরি আছে এক আবুল হাব ছাড়া বনু হাসেম বনু মুতালেব সবগুলো আবুল তালেবের সাথে অঙ্গীকার করলো যে আমরা তোমার সাথে আছি মোহাম্মদের নিরাপত্তা দেওয়ার জন্য এরপর আবু তালে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে গিয়ে কবিতা পড়লো ফাসদাবে আমরিকা মোহাম্মদ তুমি তোমার কাজ যা আছে সব করতে থাকো এই সব কবিতাগুলো আমার কিতাব ইমানে আছে পাবেন এখানে আল্লাহ আল্লাহর কসম ওরা সব মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রুহুটা থাকবে আবু তালেব এই ঘোষণা দিল এবং তার মৃত্যু পর্যন্ত সেই ঘোষণা ঠিকই রেখেছে মরার সময় আল্লাহ নবীর কাছে গিয়ে বসছেন চাচা তুমি খালি বলো লা আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো এটা না হইলে পারবো না তোমার সব বাতিল সব জিরো কেউ জিরো লেখলো এখান থেকে শুরু করে একেবারে সারা ঢাকা জিরো লেখলো কোনো মূল্য আছে আগে একটা এক লেখো এরপরে একটা জিরো দাও কত হবে আর এক জিরো কত হবে আর এক জিরো কত হবে এখন জিরো যত বাড়বে একের মূল্য তত ঠিক তোমার সব জিরো খালি একটা এক লাগাও লাইলাহা মোহাম্মদুর রসুলের সাক্ষী না দিতে পারলে অসুবিধা নাই আমি এটা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো কিন্তু লাইলাহার সাক্ষী না দিলে চলবে আবু তালেব কি গ্রহণ করেছিল আবু তালে বলো না আমি আমার বাপ দাদা ধর্মের উপরই আছি এই বলে মরলো মরার পরেও আল্লাহর রবি দোয়া করছেন এরপরে চূড়ায় কসাদার একটা নাজুল হয়ে গেল হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিবেন তা হবে না লা তাহাদি তুমি হেদায়ত দিতে পারবে না মান আহবাবতা যাকে তুমি পছন্দ করে হেদায় ভালোবাসো তোমার চাচা ভাতিজা বন্ধু না হেদায়ত পারবে না বরং আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে হেদায়ত দান করবেন হেদায়ত দেওয়ার কে এরপরে আয়াত নাজিল হয়ে গেল নম্বর একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন মা কান আলিন নবীজি والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما আল্লাহ তারা বলছেন মা কান আলী নবী আল্লাদিন আমানু ফিরুল মুশরিকিন কোন নবীর জন্য এবং কোন মমিনের জন্য উচিত নয় যে সে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর ভাষা রাজকীয় ভাষা উচিত নয় তার মানে কি করা যাবে না এটা প্রধানমন্ত্রী বলে যে এই কাজটা করা উচিত নয় তার মানে কি আল্লাহ তারা বলছেন নবীর জন্য এবং কোন মমিনের জন্য উচিত হবে না যে তারা মুশ্রেকদের জন্য দোয়া করবে ক্ষমা চাবে ওয়ালাউ কানু উলি করবা যদিও হোক তার আত্মীয় স্বজন মিমবাদেমা তাবাইয়ানা লাহুম আন্নামা সাবুল জাহিম যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে তারা নামি তাহলে বোঝা গেল মোর্শেকরা কি এরা জানা জাহান নামি দোয়া করা যাবে এদের জন্য জানা আদা করা যাবে এদের জন্য এরপরে মাত্রাত কামনা করা যাবে এরপর তো মিলাদ দিয়ে আছে তিন দিন আর চল্লিশ চার দিন সবগুলো এমনি বেদাত এমনি ভিজা ভিজার আরো পড়ছে ফেনে এমনি মুশ্রিক এদের জন্য এমনি দোয়া করা যায় নাই বৈধ দোয়া করা যায় নাই তারপরে আবার বেদাত এই জন্য মনে রাখতে হবে আকিদার বিষয় আমাদের পরিচয় আমরা কি আমাদের দিনের নাম কি ইসলাম ছাড়া পরকালে মুক্তির কোনো রাস্তা খোলা নেই এটা পরিষ্কার রাখতে হবে আপনার এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন এই জন্য সিট দেওয়া হলো দলিলগুলো দেওয়া আছে কোনো ব্যক্তি রেফারেন্স দরকার নাই এই জন্য এই সিটগুলোতে আমার কোনো নাম নাই হ্যাঁ আরো যদি বিস্তারিত জানতে হবে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে ইন্টারনেটের বিস্তারিত দলিল দেওয়া আছে আমাদের কিতাবগুলো দেওয়া আছে সব ওখানে পাবেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন